সুরা আত্মিন بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين তিন জয়তুন ও সিনাই পর্বত এবং এই শান্তিময় শহরের শপথ لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি মানুষকে অতীব উত্তম কাঠামো সৃষ্টি করিয়াছি অতপর আমি তাহাকে উল্টা ফিরাইয়া সর্বনিম্নে পৌঁছাইয়া দিয়াছি সেই লোকদের ছাড়া যাহারা ইমান আনিয়াছে ও নেক আমল করিতে থাকিয়াছে কেননা তাহাদের জন্য অশেষ পুরস্কার রহিয়াছে فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين অতএব হে নবী এইরূপ অবস্থায় পুরস্কার ও শাস্তির ব্যাপারে তোমাকে কে মিথ্যা মনে করিয়া অমান্য করিতে পারে আল্লাহ কি সব বিচারকের তুলনায় অধিক বড় বিচারক নহেন